আবু হুরেরা রদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন আবুল কাসিম সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন জুমার দিন এমন একটি মুহূর্ত আছে যে মুহূর্তে কোনো মুসলমান দাঁড়িয়ে সলাত আদায় করে আল্লাহর কাছে যে কোনো কল্যাণ চায় আল্লাহ অবশ্যই তা মঞ্জুর করে থাকেন তিনি নিজ হাত দ্বারা ইশারা করেন এবং তার আঙুলের মধ্যমা ও কনিষ্ঠা আঙুলের পেটে রাখেন আমরা বললাম তিনি স্বল্পতা বোঝাতে চাচ্ছেন